আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসহাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্ব থেকে আলোচনা শুরু করেছিলাম সুন্নাভিত্তিক ইবাদাতে শিশুদেরকে আমরা কিভাবে অভ্যস্ত করব সেখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছি আমরা প্রথমত বলেছি যে যে বিষয়ে আমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে তা হচ্ছে তারা যাতে সালাতে অভ্যস্ত হয়ে যায় সলাৎ হচ্ছে এমন একটি আবাদত যেটি ইসলামের স্তম্ভ যার ব্যাপারে আল্লাহ সুবাহানুয়াতালা কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করবেন যেটি মানুষকে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত রাখতে সকল ধরনের অন্যায় অপরাধ পাপাচার এবং অশ্লীলতা থেকে বিরত রাখতে সাহায্য এবং সহযোগিতা করে এজন্যে সালাতের ব্যাপারে রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আত্ম পিতা মাতাদেরকে এবং অভিভাবক অভিভাবিকাদেরকে যে আপনাদের সন্তানদেরকে আপনারা সালাতের ব্যাপারে নির্দেশ দিন যখন তাদের বয়স হবে দশ এবং তাদেরকে সালাতে অভ্যস্ত করুন সালাতের জন্য তাদেরকে শাসন করুন যখন তাদের বয়স হবে দশ অতএব সাত বছর বয়সে তাদেরকে শ্বাস নির্দেশ দেয় এবং দশ বছরে তাদেরকে শাসনের বিষয়ে হাদিসে স্পষ্ট এসেছে আমরা এখানে বলেছি যে তাদেরকে সালাতের বিভিন্ন যে পাঁচ ওয়াক্ত সালাত তা তো আছেই এবং ইভেন আমরা সালাতুল জুমা তাতে শিশুদেরকে নিয়ে যাওয়ার কথা বলেছি আমরা বলেছি কেয়ামুল্লাইলেও তাদেরকে মাঝে মধ্যে কেয়ামুল্লাইলেও তাদেরকে দাঁড় করিয়ে দেয় তাদেরকে পাশে নিয়ে সালাত আদায় করা কেয়ামুল্লাহ অথবা তাহাজুদ আদায় করা সেখানে আমরা আব্দুল ইবনে অমর রদি আল্লাহ তালাহ আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু এবং আনাস রদি আল্লাহ তালাহু তার হাদিস বর্ণনা করেছি যেমন আমরা বলেছি যে হজরত ইমাম আহমেদ রাহিমুল্লাহ তার মোসনাদে আনাস রদি আল্লাহ তালাহু থেকে তিনি বর্ণনা করছেন যে আন্নাহু ক্যান হুয়া ওয়া রাসুল্লাহি ওয়া উম্মুহু ওয়া খালাতুহু ফাসাল্লা বিহিম তিনি তার তিনি এবং রাসুল্লাহ সাল আলী ওসালাম আনাস রাজি আল্লাহ তালাহুর মা উম্মে সুলাইম রাজি আল্লাহ তালাহা এবং তার খালা তারা সকলে মিলে তারা একসাথে সালাদ আদায় করেছেন ফসল্লা বিহিম রসুলাম তাদেরকে নিয়ে সালাদ আদায় করলেন ফাজা আলা আনাসান আনিয়ামিনিহি আনাস রাজি আল্লাহ তালাহুকে তিনি তার ডান পাশে দাঁড়া করালেন এবং ওয়া উম্মাহু ওয়া খালাতাহু খালফাহুমা এবং তার মা অর্থাৎ আনাস রাজি আল্লাহ মা এবং তার খালাকে রসুল ইসলাম তাদের উভয়ের পিছনে রেখে তারা সালাদ আদায় করলেন জামাতে তারা সালাত আদায় করলেন এখানে আমরা আরেকটি চমৎকার বিষয় আপনাদের সামনে উল্লেখ করি সেটি হচ্ছে আবা ইয়াজিদ আল বোস্তামি আমরা বায়াজিদ বোস্তামি হিসেবে যাকে নাম জানি তিনি বর্ণনা করছেন এটা আবু জফর আল মাক্কি রাহেমহুল্লাহ তার কিতাব আম্বা নুজাবা উল আবনা এই গ্রন্থে এই ঘটনার তিনি উল্লেখ করেন তিনি বলছেন যে আবু ইয়াজিদ আল বোস্তামি তিনি একবার বলেছেন যখন তিনি কোরআনের এই সুরাটি মুখস্থ করলেন ইয়া ইয়ুহাল মুজাম্মিলু কমিল্লাইলা ইল্লা কলিলা হে চাদর দ্বারা আবৃতকারী আপনি রাতে কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশ আপনি দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেন যেটা সালাদ তাহাজুদ এবং তখন তিনি তার পিতাকে অর্থাৎ বায়েজিদ আল বোস্তামি তিনি তার পিতাকে বলেন ইয়া আবাতি আমার পিতা মানিল্লাদি ইয়াকুরুল্লাহ সুবহানুয়াত আল্লাহাদা এ কথা আল্লাহ কাকে বলেন যে হে চাদর দ্বারা আবৃতকারী নিজকে আপনি রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন কাকে এই কথা বলা হয়েছে তখন তিনি বললেন ইয়া বোনাইয়াদা আলিকা নবী ও মোহাম্মদুল সাল্লাহ আসলাম এটা তো রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলা হয়েছে এটি আমাদেরকে বলা হয়নি আমাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয়নি তখন এই এই বায়েজিদ বুচ্ছামি বাচ্চা তিনি তার পিতাকে বললেন ইয়া আবাতি মা আলাকালা তাসনাউ কামা সাল্লাম তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটি রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন সালাতুত তাহাজুদ আপনি কেন সেটি আদায় করছেন না তখন তার বাবা বললেন ইয়া বোনাইয়া ইন্না কেয়াম আল্লাইলে খসাবিহি খুসিসাবিহীন নবী সাল্লাহ আলাইসাল্লাম যে কেয়ামুল্লাইল রাতের সালাত অথবা তাহাজ্জুদ এটি শুধুমাত্র রাসুল্লাহ সাল আলী আসলামের জন্য নির্ধারিত মখসুস তার জন্য খাস করা হয়েছে এবং এটি তার জন্য ফরজ করা হয়েছে উম্মার উপর ফরজ করা হয়নি তিনি এই কথা শুনে আবু ইয়াজিদ আল বুসলামী তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি আরো কোরআন আরও তেলাবাত করছেন এবং তিনি আরও আয়াতগুলো মুখস্থ করছেন যখন তিনি এই সুরারি এই আয়াতে গেলেন ইন্না রব্বাকে ইয়ালামু আন্নাকে তাকুম আদনামিং সুলুসাই লাইলি ওয়ানিসফাহু ওয়াসুলুসাহু ওয়াতাইফাতুম মিনাল্লাযিনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব জানেন যে আপনি রাতের দুই তৃতীয়াংশ অথবা তার চেয়ে বেশি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন পারেন অথবা রাতের অর্ধেক অথবা এক তৃতীয়াংশ আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন এবং আপনার সাথে অত ইফাতুম মিনাল্লাদিন আমাক এবং আপনার সাথে একদল তারাও কিন্তু দাঁড়িয়ে তারা এই রাতে এই গভীর রাতে রাতের অধিকাংশ সময় অথবা রাতের দুই তৃতীয়াংশ অথবা এক তৃতীয়াংশে তারা দাঁড়িয়ে সালাত আদায় করে তখন তিনি বললেন ইয়া আবাতি ইন্নি আসমাউ আন্না তো কেন ইয়াকুমুন আল্লাইলা তাহলে এই আয়তে তো আমি শুনলাম যে রাসুলের সাথে সাল্লাহ সাল্লাম একটি দল তারাও দাঁড়িয়ে সালাত আদায় করতেন একই মতো করে ফেমান হা উলা তো তাহলে এই যে দল আল্লাহ বললেন যে সেখানে অত এফাতু মিনাল্লাদিন মাক এই দলটি আসলে কারা তখন তিনি বললেন ইয়া ভুন্নাইয়া উলা ইকা সোহাবাতুর দুয়ানুল্লাহ তালা আজমাইন এখানে তো বলতে সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহুমকে বোঝানো হয়েছে তখন তিনি বলেন ইয়া আবাতি ফাইয়ু খৈরিন ফি তর্কে মা আমালাহুন নবী সাল আলী আসাল্লাম ওয়া আসহাবহু তাহলে এই যেই কাজ আল্লাহ রাসুল এবং তার সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহুম করেছেন সেই কাজ ছেড়ে দেওয়ার মধ্যে কি কল্যাণ রয়েছে কি কল্যাণ রয়েছে এটি বলে তিনি তার বাবার যে জ্ঞান তার যে আন্ডারস্ট্যান্ডিং তার যে বিবেক তার যে উপলব্ধি সেই উপলব্ধিতে তিনি নাড়া দিচ্ছেন কওয়ালা তখন পিতা বললেন সদাক্তা ইয়াবুনাইয়া হে প্রিয় বৎস তুমি ঠিকই বলেছ ফ্যাকিয়ান আবু হুবায়দ আলিক এরপর থেকে তার বাবা প্রত্যেক রাতেই তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন কোরআন তেলাবাত করতেন ফস্তাই কাজা আবু ইয়াজিদ লাইলাতেন একদিন রাতে Abu Yazid al Bastami Bayazid al Bastami তিনি ঘুম থেকে জাগলেন ফাইদা আবু ইউসল্লি তিনি দেখলেন যে তার বাবা সালাত আদায় করছে তিনি তাকে বলেন ইয়া আবাতি হে আমার পিতা আল্লিমনি কাইফা আতা তহার ওসল্লি মাক তাহলে আপনি আমাকে একটু জানিয়ে দেন একটু দেখিয়ে দেন আমাকে একটু শিখিয়ে দিন কিভাবে আমি উজু করব এবং আপনার সাথে সালাদ আদায় করব তখন তার পিতা বললেন যে তুমি ঘুমাও কারণ তুমি তো এখনো ছোট তুমি এখনো ছোট তুমি ঘুমাও করা তখন তিনি বলেন ইয়াবাতি হে পিতা ইদা কেন ইয়াউমন ইয়াসদুরুন নাসু আস্তাতা ليروا أعمالهم أقول لرب إني قلت لأبي كيف أتطهر لأصلي معك فأبى وقال لي এর ওর কোদেফা ইন্নাকা সগীরুন বাদু আতুহিব্বু তখন তিনি বললেন সুবহান আল্লাহ বিহামদি গা শিহরিত হয়ে ওঠার মতো তিনি বলেন হে বাবা তাহলে কেয়ামতের দিন যখন সকল মানুষ মারা যাবে আল্লাহ সুবহান তাল সকল মানুষকে উত্থিত করবেন মানুষকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আমি বলবো আল্লাহকে আল্লাহ আমি আমার বাবাকে বলেছিলাম যে রাতে আমি তার সাথে অজু করে তার সাথে আমি সালাতুত তাহাজুদ আদায় করতে চাই কিন্তু তখন আমার বাবা অস্বীকার করলেন এবং আমাকে বললেন তুমি তো ছোট তুমি ঘুমাও আপনি কি বাবা আপনি কি চান যে কেয়ামতের দিন এরকম একটি এরকম একটি দৃশ্যের অবতারণা হোক ফকর আলাহু আবুহু তখন তার পিতা তাকে বলেন লাহিয়া বোনাইয়া হে আমার সন্তান না না আমি এটা চাই না এমন অবস্থা হোক আমি চাই না ও মা ও হিব্বুহাদ আমি এটি চাই না আমি এটা ভালো লাভ এটা আমি ভালোবাসি না আমি চাই না যে এমন একটা সিচুয়েশনের মুখোমুখি আমাকে হতে হবে এরপর তিনি তাকে শেখালেন কিভাবে সালাত আদায় করবে এবং তিনি তারপর থেকে তার সাথে সালাত আদায় করলেন এই যে সোনালী শিশুর গল্প কিন্তু আপনাদের সামনে বললাম একটি সোনালী শিশু আবু ইয়াজিদ আল বোস্তামি ভাইজিদ বোস্তামি বিখ্যাত সেই আল্লাহর বন্ধু তার কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই হচ্ছে সোনালী শিশুদেরকে গঠনের প্রক্রিয়া প্রিয় দর্শক শিশুদেরকে আপনার সাথে আপনার সন্তানকে ইভেন সালাদুত তাহাজুদ এর জন্য আপনি তাকে উঠিয়ে নেবেন তাকে অভ্যস্ত করবেন যাতে সে বুঝতে পারে যে না সালাদুত তাহাজুদের মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে যাতে সে বুঝতে পারে অভ্যস্ত হয়ে যেতে পারে এই সালাতের মাধ্যমে ইবনু সিনী রাহমুল্লাহ তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে রাসুল্লাহ সাল্লাম একবার আনাস এমনি মারিক রাদি আল্লাহ তালানহুকে বললেন এটি আমরা ইস্তেখার সালাত অর্থাৎ আপনার শিশুকে কিন্তু আপনি ইস্তেখার সালাতের ব্যাপারেও তাকে আপনি শিক্ষা বা প্রশিক্ষণ প্রদান করবেন এখানে ইস্তেখারা সলাতটা কি সলাতুল ইস্তেখারা হচ্ছে ইস্তেখারা মানে হচ্ছে খায়ের বা কল্যাণ কামনা করা বা কল্যাণ জানতে চাওয়া অর্থাৎ যেমন ধরুন আপনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যেমন আপনি আপনার সন্তান আপনি নিজে বিয়ে করবেন অথবা আপনার সন্তানকে আপনি বিয়ে দেবেন তাহলে আপনি যাকে এখন দেখছেন তাকে বিয়ে করবেন কি করবেন না আপনার সন্তানকে যেই মেয়ে অথবা যে ছেলে কাছে তাকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছেন তার কাছে বিয়ে দেবেন কি দেবেন না আপনি বা কোনো একটা জায়গায় চাকরি করবেন ওই জায়গায় আপনি চাকরি করা ঠিক হবে কি হবে না আপনি কোনো বিজনেস অথবা অন্য কোনো প্রতিষ্ঠান আপনি শুরু করতে চান সেটিকে আপনি করবেন কি করবেন না ইত্যাদি ব্যাপারে আল্লাহর কাছে আপনি খায়ের কল্যাণ কামনা করুন কল্যাণ জানতে চান যে আল্লাহ if I I if I start this one তাহলে if I do this one আমি যদি এটি করি would it be good for me এটি কি আমার জন্য ভালো হবে এই ব্যাপারে আল্লাহর কাছে সিদ্ধান্ত জানতে চাবে এটাকে সালাতুল ইস্তেখারা বলে আনাস রদি আল্লাহ তালা আনুকে রাসুল ইসলাম বলেন ইয়া আনাস ইদা আম তাবি আমরিন কোনো ব্যাপারে যদি তুমি চিন্তা করো তুমি দুশ্চিন্তা করো তুমি সিদ্ধান্ত নিতে চাও ফাস্তাখির রাব্ব্যাক তাহলে তুমি তোমার রব এর কাছে ইস্তেখারা করো فيه سبع مرات সাতবার ثم انظر الى الذي يسبق الى قلبك فان الخير فيه তারপরে তুমি দেখো যে তোমার অন্তরে কোন বিষয়ের চিন্তা অনেক প্রবল গতিতে দ্রুত গতিতে উদিত হয় কোনটার দিকে তোমার মনটি ঝুঁকে যায় তার তাহলে বুঝবে যে তার মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে অথবা এই যে কল্যাণের কথা আমরা বলছি যে মহান আল্লাহ সুবহান ওয়া তালা আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের অন্তরে হয়তো বা কোনো একটা ভাব এর উদ্রেক হবে চিন্তার উদ্রেক হবে প্রবল চিন্তা আমার মনটি হয়তো বা সায় দেবে যে তুমি কাজটি করো অথবা কেউ স্বপ্নে হয়তো আমাকে বলে দেবে অথবা আমি নিজেই স্বপ্নে দেখবো যে আমি কাজটি করছি এইরকম একটি বিষয় আমার কাছে প্রতিভাত হবে এটি মূলত ইস্তেখারা অর্থাৎ সাহাবাই কাম রদি আল্লাহ তালাহম সিনিয়র সাহাবাই কামদেরকে তো রসুলাম এটি শিক্ষা দিতেন জুনিয়র সাহাবাই ইজত আনাস রদি আল্লাহ তালাহুর মতো এরকম জুনিয়র একজন বালককেও রাসুল্লাহ সাল আলী আসলাম ইস্তেখারা এর সালাত শিক্ষা দিয়েছেন তার মানে হচ্ছে সালাতের গুরুত্বই শুধু নয় ইভেন যে সকল সালাদগুলোকে আমরা নাওয়াফেল যেগুলো আমরা মুস্তাহাব্বাত হিসেবে জানি সেগুলোর ব্যাপারে রসুল আসলাম এরকম শিশুদেরকে শিক্ষা প্রদান করতেন তারপর হচ্ছে আমরা যেটি বলতে চাই ইভেন শিশুদেরকে তিনি ঈদের ময়দানে নিয়ে যেতেন ঈদের জামাতে নিয়ে যেতেন মসল্লায় নিয়ে যেতেন খুবই চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহুতে তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইয়াখরুজু ফিল ঈদাইনি রাসূল ঈদের সালাতে দুই ঈদের সালাতে যে হাদিসটি এই হাদিসটি ইবনে খোজাইম রাহমুল্লা তার সহিতে বর্ণনা করেছেন এবং আল মোহাক্কিক মোস্তফা আল আজমি তিনি বলেছেন যে এই এই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে কিন্তু হাদিসটি আরও অন্যান্য যে সকল আমরা বিষয়ে আলোচনা করলাম তাতে এই হাদিসটি supported by all all other hadiths in association with this context আমরা এখানে দেখছি যে হজরত আবদুল্লাহ নহমরাদি আল্লাহ তিনি বলছেন যে রসুলাম দুই ঈদের নামাজে তিনি যেতেন তার তার সাথে থাকতো শিশুদের মধ্যে একদল al Fudail ibn Abbas Abdullah ibn Abbas al Abbas Ali Jafar Hasan Husain Usama ibn Zayed Zayed ibn Harisa Ayman ibn Umme Ayman Rafia এই এরা সকলে প্রত্যেকে কিন্তু শিশু তারা প্রত্যেককে রাসুলাম এদেরকে নিয়ে তিনি ঈদের ময়দানে সালাত আদায় করতে যেতেন আমার তো মনে হচ্ছে আমার দৃশ্য মনে হচ্ছে যেন এরকম একটি দৃশ্য যে সেখানে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়েই তিনি যাচ্ছেন যেমন নানা বা না দাদা নাতিদেরকে নিয়ে বা এদেরকে নিয়ে যখন কোনো একদিকে বেড়াতে যান এক পাল এরকম একদল শিশুকে নিয়ে রাসুলসলাম তিনি তিনি এই যে ঈদের সালাতের ময়দানে তিনি যাচ্ছেন প্রিয় দর্শক এটি কিন্তু খুবই চমৎকার একটা দৃশ্য আপনি আপনার সন্তানকে নিয়ে যেতে চান না অন্যের সন্তানদেরকে বা আত্মীয় স্বজনের সন্তানদেরকে নিয়ে যাওয়া তো অনেক পরের কথা রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে নিয়েই হাদিসের চিত্রায়নে বোঝা যায় যে তাদেরকে নিয়ে বুঝি তিনি যেতেন তিনি বুঝি বড়দের কাউকে নিয়ে যেতেন না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 আমল করছেন এই হাদিসটি যিনি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে তিনিও আরেকজন শিষ্য সাহাবি তিনি যেতে কি আমল করছেন আসতে তিনি কি আমল করছেন যাওয়া আসার মধ্যখানে তার কাজ কি ছিল সব কিছু উইটনেস করেছে হচ্ছে এই শিশুরা অর্থাৎ আমাদের এই জায়গাটিতে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের শিশুদেরকে বা আমাদের সন্তানদেরকে তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া তাদেরকে এবাদত খানায় নিয়ে যাওয়া তাদেরকে মসল্লায় নিয়ে যাওয়া আমাদের সাথে এবাদতে তাদেরকে নিয়ে এবাদতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং তাদেরকে অভ্যস্ত করে দেয়া এরপর আমরা আরেকটা বিষয় যেটি আলোচনা করতে চাই তা হচ্ছে যে শিশুদেরকে অবশ্যই মসজিদে নিয়ে যেতে হবে শিশুদেরকে নিয়ে যেতে হবে মসজিদে মনে রাখতে হবে যে ইন্টারেস্টিংলি মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে সেজদা দেওয়া হয় আমরা কিন্তু সালাদ প্রসঙ্গে আলোচনা করছি সেজদার মূল মূল স্থান হচ্ছে মসজিদ এবং এই জন্য এটার নাম মসজিদ আপনার বাড়ি কিন্তু সেজদার মূল স্থান নয় এই জন্য সেটার নাম হচ্ছে বাইথ বাড়ি যেখানে আপনি রাত্রি যাপন করবেন যেখানে আপনি বিশ্রাম গ্রহণ করবেন ইয়া তুনা থেকে এসছে সেটি কিন্তু মসজিদ যেখানে সেজদা দেওয়া হয় এই জন্যে মসজিদের সাথে শিশুদের একটা কানেকশন তৈরি করতে হবে দুর্ভাগ্যবশত আমরা দেখি যে মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেটি যুগের পর যুগ ধরে বিভিন্ন প্রজন্ম বিখ্যাত প্রজন্মকে তৈরি করেছে কিন্তু আমাদের মসজিদগুলো এখন এমন হয়ে গিয়েছে যে মসজিদগুলো বিরানভূমি মসজিদে আজানের পর মসজিদে তালা খোলে এবং জামাত শেষ হওয়ার পরেই তালা বন্ধ হয়ে যায় আবার সেখানে শুধুমাত্র একদল লোক যেতে পারে শিশুরা কিশোররা সেখানে যেতে পারে না নারীরা তো সেখানে যেতেই পারে না তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আল্লাহর ঘর নিষিদ্ধ করা হয়েছে আল্লাহর বান্দা এবং বান্দিদের থেকে অতএব আল্লাহর ঘরগুলো যাতে উন্মুক্ত করে দেওয়া হয় এখানে আমরা আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম শিশুদেরকে মসজিদের অভ্যন্তরে ও মসজিদের অবকাঠামোর মধ্যেই তিনি শিশুদেরকে গঠনের জন্যে বিভিন্ন প্রোগ্রাম তিনি হাতে নিয়েছিলেন তিনি বিভিন্নভাবে তাদেরকে গঠন করতেন এই মসজিদের অঙ্গনগুলোর মধ্যে আমরা দেখি মুসলিম রাহেমুল্লাহ তিনি তার সহিতে জাবির ইবনে সামুরাদি আল্লাহ তানু থেকে একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন সল্লাই তুমা রাসুল ইল্লাহ সাল্লাহ সাল্লাম সলাত উলা ইয়ানি সলাত জোহর রাসুল্লাহ সাল্লাহামের সাথে আমি জোহরের সালাত আদায় করলাম তারপরে তিনি সুম্মা খরাজে ইলাবাই আহলেহি তিনি তার পরিবার পরিজনের কাছে গেলেন ওখারাজত মা ওখারাজ তুমাহু আমিও তার সাথে গেলাম ওয়াস্তাক বালাহু ওয়ালিদানে আয়সুবিয়ানে তখন ওয়ালাদানে দুটো শিশু রাসুল্লাহ সাল্লাহামের সামনে আসলেন ফাজা আলা ইয়াম সাহ খাদ্দি খাদ্দাই আহাদিহিম রসুলাম তাদের একজনের গাল এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটু মুছছিলেন এখানে স্পর্শ করছিলেন একজনের পর আরেকজন এবং কর জাবের ইমাম হজরত জাবের দিয়ে আল্লাহ তালা জাবের সামির আল্লাহ যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন ও আনা ফামাসাহা খাদ্দি আর আমিও তো শিশু আমারও এই যে গালটি রাসুল্লাহ সাল আলী আসসালাম এইভাবে তিনি গাল একটু স্পর্শ করে দিচ্ছেন তার মোবারকময় হাতে তিনি বলছেন হজরত জাবের দেহ তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে ফাওয়াজাতুলিয়াদিহি বারদান আমি রাসুলের হাতটা আমার এখানে লাগার সাথে সাথে আমি খুব শীতলতা অনুভব করলাম প্রশান্তি অনুভব করলাম শান্তি অনুভব করলাম কেমন যেন এক এক শীতলতা কেমন যেন এক ধরনের উষ্ণতা সেখানে আমি উপলব্ধি করলাম অরিহান এবং খুবই সুন্দর এক গন্ধ একটি গ্রান চমৎকার একটি গ্রান আমি পেলাম ক্যান্নামা আখরাজাহু যেন এই গ্রানটি রাসুল্লা সাল্লাহ আলী আসলাম আতরের বা মেশকের আতর পারফিউমের বিশা একটা পারফিউমের যে একটা পাত্র বা পারফিউমের একটা ভান্ডার সেখান থেকে রাসুল্লাহ সাল্লাম তার হাতটি বের করলেন এবং গোটা শরীর জুড়ে তার গোটা হাত জুড়ে পারফিউম ভর্তি ওই পারফিউমের একটা হাত যেন তিনি আমার গণ্ডদেশে রাখলেন এবং আমি আমার নাকে তার সুঘা সুবাস সুগ্রাণ আমি অনুভব করলাম প্রিয় দর্শক এখানে আমরা যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম এই শিশুদেরকে তিনি মসজিদে নিয়ে যেতেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুদেরকে মসজিদে এই যে কারণ তিনি বলছেন আমরা রাসুল্লের সাথে জোহরের সালাত আদায় করেছিলাম জোহরের সালাতের পরের ঘটনা এটি অতএব তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া মসজিদের সাথেকে কানেক্টেড করে দেওয়া অভ্যস্ত করে দেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মালিক রাহেমুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তার সন্তানকে নিয়ে মসজিদে আসে এমন একজন ব্যক্তির ব্যাপারে আয়ুস্তাহাবুজ আলিক এটি কি তার জন্য মুস্তাহাব এটি কি তার জন্য জায়েজ বৈধ তখন তিনি বলেছেন ইনকান আকাদ বালাগা মাউদ আল আদবে যদি এই সন্তান এই শিশুটি যদি আদব শিষ্টাচার কোনটি শিষ্টাচার কোনটি নয় এতটুকু পর্যন্ত যদি বুঝে তাহলে তাকে অবশ্যই অবশ্যই মসজিদে নিয়ে আসতে হবে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম মসজিদের যারা ইমাম তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা খুব সংক্ষিপ্ত সালাত আদায় করো অনেক লম্বা চূড়ো করবে না কারণ হতে পারে তোমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা বৃদ্ধ রয়েছে অনেক যারা যুবক যারা শিশু এবং অনেক মা এমন রয়েছেন যারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবেন অতএব এই জায়গাগুলো থেকে আমরা যেটি বুঝতে পারছি তা হচ্ছে যে শিশুদেরকে তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা যদি আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহ তার হজরতুল্লাহ বারী গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ফয়জুল বারি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আমরা যদি হাজর খালিদ ওমর খত্তাব রদি আল্লাহ তালানু জাফর ইবনে আবি তালেব অথবা জাহেদ ইবনে হারেসা অথবা উসামা ইবনে জায়দ এবং আমরা যদি হাসান ইবনে সাহেদ এর মতো ব্যক্তিত্বদেরকে যদি তৈরি করতে হয় তাহলে মসজিদে আমাদের সন্তানগুলোকে নিয়ে আসতে হবে মসজিদ থেকে এরকম প্রজন্মের তৈরি হবে ইনশাআল্লাহ তো দর্শক আমাদের সন্তানগুলোকে চলুন আমরা মসজিদের প্রতি অভ্যস্ত করি এবং উদ্বুদ্ধ করি এটি হোক আমাদের সন্তানদেরকে শিশুদেরকে সুন্নাভিত্তিক এবাদাত এর প্রশিক্ষণের মূল মন্ত্র মূল বক্তব্য মূল মূল চাহিদা মূল শিক্ষা আল্লাহ সুবহানুমত আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন হাদা ওসল্লাহ সুবহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ আলা আলী ওসাইবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু